করে এহুদি এবাদত করে খ্রিস্টান এবাদত করে হিন্দু এবাদত করে এমন কি গত রাতে যারা মাজার পূজা করলো তারাও এবাদত করেছে এই এবাদত আল্লাহ কবুল করবেন কিনা এমনি ভাবে রমজান এলেও মানুষ রোজা রাখে অবশ্য রোজা কোনো ইসলামের পরিভাষা না ইসলামের পরিভাষা হচ্ছে সম সম মানে হচ্ছে বিরত থাকা আর রোজার মানে হচ্ছে উপবাস থাকা হয়তো এ জাতি উপবাস করে হিন্দুরা উপবাস করে মুসলমানেরা উপবাস করে সারাদিন না খেয়ে থাকে উপবাস হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক ফরজকৃত সাওম যেটাকে বলা হয়েছে এটা হয়তো আদায় হয় না এজন্য আমাদের যাতে করে সম সালাত হাজ জাকাত আমরা যতগুলো এবারত করব সবগুলো যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় সেজন্যই এই প্রস্তুতিমূলক আলোচনা এবাদত মক্কার কুফাররাও করত শুধু এবাদত করত তা না হাদিস থেকে জানা যায় মক্কার কাফেরেরা যখন বাইতুল্লাহ তফ করত উলঙ্গ হয়ে তফ করত তারা মনে করত যে কাপড় চোপড় হারাম পয়সার গ্রহণ করা হয়েছে এই হারাম উপার্জনের পোশাক নিয়ে আমি বাইতুল্লাহ তফ করবো না হারাম পোশাক যেহেতু নাই হারামের চেয়ে উলঙ্গ হয়ে এবার করা ভালো এমনি ভাবে আপনি দেখবেন এই বাইতুল্লাহ তফ করত এরপরে হজও করত আপনারা হজের কেতাবগুলো দেখবেন নিষ্কাতে হাদিসটা আছে মক্কার কুফারেরা হজ করতে গিয়ে বলতো লাভবাইক আল্লাহ লাভবাইক আমরা যেটা বলি এটাই শেষে গিয়ে বলতো ইল্লা শারিকান হুয়া লাক তামলিকু হুয়া মামালাক বাকি অংশ সবই ঠিক আছে এজন্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই তালবিয়া লাভবাইক শুনতেন তখন বলতেন তবে তারা আপনার কাছে সুপারিশ করে এই জন্য আমরা আজকের আলোচনায় আসবো ইনশাআল্লাহ কেন মানুষ সুপারিশকারী ধরে কেন মানুষ পীর ধরে রহস্যগুলো কোথায় আজকের আলোচনা ইনশাআল্লাহ এগুলো ক্লিয়ার হবে এবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত কারণ শর্ত এক নম্বর শর্ত হচ্ছে ইমান দুই নম্বর শর্ত হল এখলাস তিন নাম্বার শর্ত ইত্তেবা সুন্না প্রথম শর্ত যদি পূরণ না করে সে যত এবাদত করুক না কেন আল্লাহ সুবাহার কাছে গ্রহণযোগ্য হবে না প্রথম শর্ত ইমান আল্লাহ সুবাহ কোরআনের সুরায় নাহালের সাতানব্বই নম্বর আয়াতের সাত করেছেন মানে عمل যে ব্যক্তি মমিন অবস্থায় ন্যাক আমল করবে চাই সে পুরুষ হোক চাই নারী হোক আমি তাকে পবিত্র জীবন দান করবো আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন এবং তারা যা আমল করে তার তুলনায় আমি তাদেরকে অনেক বেশি উত্তম বিনিময় দান করব কিন্তু শর্ত হচ্ছে হওয়া মুকমিন এমনি ভাবে কোরআনে আল্লাহ সুবাহ আরাকাতে শর্ত আরোপ করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ওহে বিশ্ব মুসলিম জাতি তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের ভয়ের কোনো কারণ নেই ওয়ালা তাহজানু আলাউনা তোমরাই থাকবে উচ্চ আসনে তোমরাই থাকবে বিজয়ী শর্ত একটাই ইনকুম ইনকুমতুমিনিন যদি মমিন হতে পারো কোরআনের সুরায় মায়দার পাঁচ নম্বর তারা তারা বলছেন ইমান যে ব্যক্তি ইমানের ক্ষেত্রে কুফুরি করে ইমান নাই কাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমালুহু তার যত ন্যাক আমল থাকুক না কেন সবগুলো হাত হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সে যত বড় পীরের মুরিদ হোক যত বড় ন্যাক আমল করুক রাস্তাঘাট করলো হাসপাতাল করলো যা করলো যা কিছুই করুক না কেন আল্লাহ বলছেন ফাকাদ হাবে তো আমালুহু তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে অহুয়াফিল আখেরাতে মিনাল খাসিরিন সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা এটার উপরে বিস্তারিত আলোচনা আগে করেছি এর জ্বলন্ত প্রমাণ আবু তালেব ইমানবিহীন যদি একটা লোক জান্নাতি হতে পারত সেই লোকটা হয়তো আবু তালেব হতে পারত আল্লাহর রাসুল সাল্লামের আপন চাচা আলী রাবি আল্লাহ আনহুর পিতা যিনি সব সময় আল্লাহর রাসুলের পক্ষে ছিলেন যখন মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য চক্রান্ত শুরু করলো নির্যাতন শুরু করলো আবু তালে তখন তার বংশের লোকদেরকে একাত্র করে বলেছিল মোহাম্মদ আমাদের বংশের লোক কে আছো তার হেফাজত করবে একটা মাত্র লোক ছাড়া আবুল্লাহ ছাড়া বনু হাসেম বনু মুতালেবের সমস্ত মানুষ আল্লাহর নবীকে সাহায্য করার জন্য আবু তালেবের নেতৃত্বে অঙ্গীকারাবদ্ধ হল এরপর আবু তালেব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম হাত্তা ওয়াসাদা বিতুরাবে দাফিনা অনেকগুলো কবিতা আমাদের তাওহীদের মূল শিক্ষা ওখানে পাওয়া যাবে এই কবিতাগুলো সব দেওয়া আছে ওখানে আবু তালেব জানিয়ে দিল আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম মোহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে যাও তাওহীদের দাওয়াত দাও হয়তো আমরা তোমার দিন গ্রহণ করি নাই কিন্তু জেনে রাখো এই আবু তালেবের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে আবু তালেবের দেহ যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে সমস্ত মক্কার আবু জাহেলের গোষ্ঠী একাত্র হয়ে তোমার কাছেও বুঝতে পারবে না এত দীপ্ত কণ্ঠে যে লোকটা ঘোষণা দিয়েছিল তিনি তার অঙ্গীকার রক্ষাও করেছিলেন এমনকি মৃত্যু যখন হচ্ছে তখন আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বললেন চাচা সারা জীবন তুমি না কেমন করেছ আমাকে সাহায্য করেছ তুমি খালি বলো আশফা আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো কারণ হচ্ছে জান্নাতের চাবি লাহ হচ্ছে ইমানের চাবি এটা যদি কোনো ব্যক্তি গ্রহণ না করে তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তার জন্য সুপারিশ করতেও পারবো না আবু তালেব রাজিও হয়ে গিয়েছিল মক্কার লিডারেরা তার সামনে হাজির তুমি কি বাপ দাদার ধর্ম ত্যাগ করবে আরবের মেয়ে লোকেরা তোমাকে কাপুরুষ বলবে এরকম যখন তাকে ধিক্কার জানালো আবু তালেব শেষ পর্যন্ত বলল আনা আলা মাঝহাবি আব্দুল মুক্তালিব আমি আমার পূর্বপুরুষ আব্দুল মুক্তালিবের ধর্মের উপরই আছি এই বলে যখন মৃত্যুবরণ করলো আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন এবং বললেন আমি আমার চাচার জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকব মালাম উনহামিনাল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষিদ্ধ না করা হবে অতক্ষণ পর্যন্ত দোয়া করতেই থাকবো সঙ্গে সঙ্গে সুরায় কাসাসের আয়াত নাজিল হয়ে গেল ইন্নাকা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ হে নবী আপনি যাকে পছন্দ করবেন আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়ত দান করবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই আপনি হেদায়ত দেওয়ার মালিক নন হেদায়ত দেওয়ার ঠিকাদারি আপনাকে দেওয়া হয় না আপনার কাজ হচ্ছে মানুষকে পথ প্রদর্শন করা মানুষকে সহি রাস্তা বাতলে দেওয়া আর হেদায়ত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছে করেন কেবলমাত্র তাকেই তিনি হেদায়ত দান করেন হেদায়ত দেওয়ার মালিককে এরপরে এ পর্যন্ত ক্ষান্ত হয় নাই আল্লাহ রব্বুল আলমী আরো সাফ জানিয়ে দিলেন মা কান নবী والذين آمنوا أن يستغفروا للمشركين কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত হয় না কোন মুশরেকের জন্য দোয়া করা যখন তাদের সামনে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল পরিষ্কার হয়ে গেল ওরা জাহান নামি এর পরে কোন নবীর জন্য আর কোন মমিনের জন্য উচিত হবে না তার জন্য দোয়া করা দোয়া করাও নিষেধ করা হলো মোশরেকের জন্য দোয়া করাও জায়েজ নেই আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিলেন আবু তালে জান্নাতি না জাহান্নামি জীবনে এত না কামল করা সত্ত্বেও যখন আবু তালে জান্নাত পেতে পারলো না জাহান্নাম থেকে মুক্তি পেতে পারলো না আল্লাহর নবীর সুপারিশ তার জন্য কাজে আসলো না এরপরেও যদি কোনো ব্যক্তি বলে ইমান না থাকলেও ইসলাম কবুল না করলেও বিভিন্ন ন্যাকামল করলে বিভিন্ন পীরের দরবারে মুড়ি ধরে পরকালে নাজাদ পাওয়া যাবে সেইগুলো শয়তান হতে পারে দজ্জাল হতে পারে ইবলিশ হতে পারে কোন পীর বা কোন মুর্শিদ বা কোন মুসলিম হতে পারে আছে এরকম পীর বাংলাদেশ এরপরে আল্লাহ রব্বুল আলম বিষয়টা আরো ক্লিয়ার করে দিয়েছেন সুরায় নূরের চল্লিশ উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তারা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন আল্লাহ তারা বলছেন যারা কাফের এরা অনেক সময় বড় বড় ন্যাক আমল করে হাসপাতাল দেয় রাস্তাঘাট করে মসজিদ করে দেয় অনেক মসজিদেও সাহায্য করে কুফাররা এরকম ভাবে জনসেবামূলক অনেক কাজ করে আল্লাহ সুবাহ এদের সম্পর্কে পরিষ্কার করে দিয়েছেন নিশ্চয় যারা কাফের তাদের যত আমল রয়েছে এগুলো হচ্ছে কাসারাবিন মরিচিকা সারাব বলা হয় মরুভূমিতে দূরের থেকে তাকালে মনে হয় পানি থই থই করছে অথবা পিস ঢালা রাস্তায় তাকালে দূরের থেকে মনে হয় পানি থই থই করছে আরবিতে এটাকে বলে সারাবুন আল্লাহ তালা বলছেন কাফারু যারা কাফের তাদের যতগুলো ন্যাক আমল রয়েছে সবগুলো সারাবুন মরিচিকা যেটাকে তৃষ্ণার্ত লোকেরা দূরের থেকে পানি মনে করে দৌড় দেয় পানি পান করার জন্য যখন দৌড়ে সেখানে যায় আরো ক্লান্ত হলো তৃষ্ণার্ত হলো কিন্তু সেখানে গিয়ে কোনো পানি পেল না আল্লাহ সুবাহ বলছেন এরকম ভাবে যারা ইসলাম কবুল করা না করেও ন্যাক আমল করে আর মনে করে পরকালে মুক্তি পাবে তারাও যখন হাসরের ময়দানে যাবে কিছুই পাবে না আল্লাহ তারা বলছেন লামিয়া জিদ হুসাই আ সেখানে পাবে আল্লাহ তিনি তার সব হিসাব গুলো চুকিয়ে দিবেন আল্লাহ হিসাব আল্লাহ খুব দ্রুত হিসাব নেওয়ার মানে এরপরে আল্লাহ তার আরো একটা উদাহরণ দিয়েছেন আমি এটা বিস্তারিত আলোচনা করছেন এক নাম্বার বিষয় ক্লিয়ার হয়ে গেল এটা মনে রাখতে হবে আল্লাহ সুবাহ পরিষ্কার বলে দিয়েছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম কোরআনের আরাকায়াত আল্লাহ বলছেন ইসলামের দিন মিনহু যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে মতবাদ গ্রহণ করবে মিনহু তার থেকে সে কিছুই গ্রহণ করা হবে না তার যত এবাদত নফল ফরজ যা কিছু করুক না কেন এগুলো গৃহীত হবে না অবশ্যই ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসশীল হয়ে যাবে এভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে এরপরে আমি আপনাদেরকে সহজ একটা কথা বলতে চাই কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে তার মধ্যে প্রথম প্রশ্ন কি হবে আমার কিতাব এখানে পাওয়া যাবে মরণের আগে ও পরে এই তিন প্রশ্ন কি এবং তার উত্তর কি এবং উত্তর খালি মুখস্থ করলে চলবে কিনা বিস্তারিত আলোচনা আছে মরার আগে কি করতে হবে মরার পরে কি আছে ওখানে দেখে নেবেন তিন প্রশ্ন মান মা দিনুকা যখন প্রশ্ন আসবে তোমার দিন কি ছিল তখন যদি কোনো ব্যক্তি বলে আমার দিন যদিও ছিল ইহুদি আমি অমুক পীরের মুরিদ ছিলাম তার সবক আদায় করেছি আমি ছিলাম খ্রিস্টান অমুক পীরের সবক আদায় করেছি আমি ছিলাম বৌদ্ধ অমুক পীরের সবক আদায় করেছি এইসব উত্তর দিলে কাজ হবে হ্যাঁ। উত্তর আসতে হবে কি দিন আল ইসলাম এই উত্তর যদি না আসে তাহলে ফেরেস তারা তাকে আর ছাড়বে না বোঝা গেল কবরে গেলে যখন প্রশ্ন আসবে দিন আর ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম ইসলামকে পরিষ্কার না করে যারা এখন বিভিন্ন ধর্ম ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আরো কত ধর্ম এরপরে আবার ইসলাম গ্রহণ করার পরে কিছু ধর্ম আছে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এইসব মানব রচিত তন্ত্র মন্ত্রে যারা বিশ্বাস করে কবরে গেলে যদি জিজ্ঞেস করে আমি গণতন্ত্রে ছিলাম আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম ফেরে তারা তাকেও কি ছাড়বে সুতরাং যারা দুনিয়াতে বসে আমি ধর্ম নিরপেক্ষ আমি সেকুলার এই সমস্ত লোকেরা মরলে পরে উত্তর দিবে কি হ্যাঁ। পরিষ্কার হতে হবে দুই নাম্বার শর্ত এবাদত কবুল হওয়ার জন্য নিয়াত শুধু ইসলাম কবুল করলেই চলবে না শুধু আল্লাহ আছেন কথা বললেই চলবে না এই কথা মক্কার আবু জাহেদ বিশ্বাস করত এই কথা মক্কার আবুল আহাব বিশ্বাস করত কোরআন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে বলা ইনসাল তাহুম মান খলাকাহুম লা ইয়াকুলুন আল্লাহ হ্যাঁ নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে আবু জাহেলকে জিজ্ঞেস করো আবু লাহাবকে জিজ্ঞেস করো মক্কার কাফে ওতবা সাইবাকে জিজ্ঞেস করো মান খালাকাহুম ওদের কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন আল্লাহ তারা আল্লাহ বিশ্বাস করত তারা বাইতুল্লাহ তো অফ করত পার্থক্য কোন জায়গায় পার্থক্য করছে লাইলাহা তারা আল্লাহ ইবাদত করত ভায়া মাধ্যম মানত আল্লাহর ইবাদত করত পীর বুজুর্গদেরকে মনে করতো এরা আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে এই জন্য যখনই আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম তাওহীদের ঘোষণা দিলেন লাহার ঘোষণা করলেন সঙ্গে সঙ্গে আবু জাহাল আবুল আহাবরা প্রতিবাদ করলো সোরায় সদের পাঁচ নম্বর আয়াত দেখুন আবুল আহাবরা লাহার তর্জমা বুঝতে পেরেছিল লাহার মর্ম কথা উপলব্ধি করেছিল আবুল আহাব বলল আজাল আল আলিহাতা মোহাম্মদ কি সমস্ত আলেহাদেরকে আমাদের সমস্ত দেবদেবীদেরকে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেললো এটা তো অত্যাশ্চর্য কথা বোঝা গেল লাইলহার তর্জমা আবুল হাব ঠিকই বুঝেছিল লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা কোন ইলাহ নেই সব ইলাহাকে বাতিল করা হয়েছে কোন ইলাহ কোন মাবুদ নাই কোন দেবদেবী নেই কোন মূর্তি নেই কোন খাজা বাবা নেই কোন গাজা বাবা নেই কোন ল্যাংটা বাবা নেই কোন মাজারওয়ালা নেই কোন দরগাওয়ালা নেই কোন গাউসুল আজম নেই কোন কুতুব নেই কোন জুলফে দারাজ নেই গেসু দারাজ নেই এরকম ভাবে যত রকমের ভয়া মাধ্যম আছে সবগুলোকে লাহার তরবারি দিয়ে কতল করে গরদান কেটে দিয়ে শুধুমাত্র ইল্লাহকে যখন গ্রহণ করতে হবে এরপরে একজন মানুষ সত্যিকার অর্থে মুসলিম হতে পারে এছাড়া যতই টুপিওলা হোক দাঁড়িয়েলা হোক নামাজ পড়ুক রোজা রাখুক যদি তার মনের ভিতরে খাজা থাকে গাজা থাকে পীর থাকে মাজার থাকে দরগা থাকে মূর্তি থাকে সে ব্যক্তি মুসলিম হতে পারে না সে ব্যক্তি আবু জাহেল হতে পারে আবু লাহাব হতে পারে এরকম মুসলমান হতে পারে এই জন্যই বলি তাও হেইদের বিপরীত আছে শিরিক তাও হেইদের বিপরীত হচ্ছে শিরিক এই সিরিক মানুষ কেন করে আজকে বিষয়টা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন যারা শিরিক করে এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে তাদের কু ধারণা আছে মন্দ ধারণা আছে তারা বিশ্বাস করে আল্লাহ আমার কথা শুনবেন না তারা বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন না কোন একটা দুর্বলতা তাদের মনের মধ্যে আছে আল্লাহ সম্পর্কে এই জন্য তারা আল্লাহকে সরাসরি ডাকে না কি করে ভায়া মাধ্যম ধরে কারণ হচ্ছে সিরিকের নেপথ্য কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা আল্লাহ সম্পর্কে তাদের মনের মধ্যে কোন না কোন দোষ ত্রুটি আছে এই কারণে আল্লাহকে ভালোবাসার পরিবর্তে আল্লাহর সম্পর্কে বন্ধ ধারণা থাকার কারণে তারা আল্লাহর কাছে না চাইয়া মাজারের কাছে দৌড়ায় গত রাত্রে কত লোক মুশ্রেক হয়ে গেল কারণ এই লোকগুলো বিশ্বাস করে আল্লাহর কাছে বললে আল্লাহ শুনবে না মাজারওয়ালা যদি সুপারিশ করে বলে তাহলে আল্লাহ শুনবেন আল্লাহ সম্পর্কে বদগুমানি আল্লাহ সম্পর্কে কু ধারণা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করার কারণে এই লোকগুলো আল্লাহর দরবার ছেড়ে দিয়ে বাজারে আর বাজারে আর দরগা দুর্গে দৌড়িয়েছে কোরআন বলছে সোয়াল ফাতার ছয় নাম্বার আয়াত ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়ুআযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদেরকে ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত এবং মুশরিক পুরুষ আর মুশরিক নারীদেরকে শাস্তি বিধান করবেন এরা কেন সেরেক করে আল্লাহ বলছেন যারা আল্লাহর সম্পর্কে মন্দ ধারণা করে কু ধারণা করে খারাপ ধারণা করে কোরআন মিলিয়ে দেখবেন আল্লাহ তারা বলছেন এই আল্লাহর উপরে খারাপ ধারণা করার কারণে ওরা সিরিকে লিপ্ত হয়েছে আল্লাহ সম্পর্কে ওদের বিশ্বাস আল্লাহ ওদের ডাক শোনেন না আল্লাহ সম্পর্কে ওদের ধারণা আল্লাহ ওদেরকে দেখেন না অথবা আল্লাহ সম্পর্কে ধারণা ওরা পাপ করতে করতে এমন হয়ে গেছে আল্লাহ রাগ হয়ে বসে আছে আল্লাহকে রাগান্বিত বিশ্বাস করেছে হয়তো এই সব কারণে আল্লাহ তালা বলছেন আলাইহিম আলাইহিম জাহান্নামা আল্লাহ তারা বলছেন তাদের উপরে আল্লাহ গজব দিয়েছেন রাগ করেছেন তাদেরকে আল্লাহ লানত করেছেন এবং তাদের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন এবং তাদের সেই জাহান্নাম কতই না খারাপ প্রত্যাবর্তন স্থল কোন সুরা থেকে বললাম সুরা আল ফাতাহ আটচল্লিশ নাম্বার সুর আর ছয় নাম্বার আয়া আল্লাহ রব্বুল আলম পরিষ্কার জানিয়ে দিলেন আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করার কারণে আল্লাহ সম্পর্কে খারাপ ধর্ম থাকার কারণে তারা আল্লাহর সঙ্গে শিরিক করে নতুবা যদি আল্লাহকে বিশ্বাস করত একটা ছেলে বাবার কাছে যায় না মায়ের কাছে গিয়ে চকলেট চায় মায়ের কাছে গিয়ে টাকা চায় কেন চায় বাবাকে ভয় করে মাকে আর ওই ভয় করে না বোঝা গেল মায়ের সম্পর্কে তার যতটুকু সুধারণা বাবার সম্পর্কে এতটুকু সুধারণা না থাকার কারণেই বাবাকে বাদ দিয়ে মায়ের কাছে চায় এইটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে মনে রাখতে হবে এই পীরের মুড়িদেরা এই মূর্তির মুড়িদেরা খাজা বাবার মুড়িদেরা নিজেদের মুরিদ কে মায়ের মতো ভালোবাসে আর আল্লাহকে বাপের মতো ভালোবাসে এই কারণে তারা আল্লাহর কাছে চায় না চায় কার কাছে চায় পীরের কাছে এই জন্য ইব্রাহিম আলাইহিসালাম তাওহীদের একজন সেই কঠোর প্রতিবাদী শ্রী মুসলিকের প্রতিবাদী তাওহীদবাদী ইমাম দুনিয়ার সমস্ত মুয়াহিদিনদের ইমাম ইমামুল মুসলিম ইমামুল মুয়াহিদিন ইব্রাহিম আলাইহিসালাম এই খারাপ ধারণা যারা করে মূর্তি পুজোক আর পীর পুজোক আর মাদার পুজোক দর্গা পুজোক এদের প্রতিবাদ করে সুরায় আসাতের পঁচাশি নাম্বার আয়াত থেকে সাতাশি নাম্বারাতে বলেছেন ইজকাল আলী আবিহি ওয়া কৌমিহি মাদা তাবুদুন ইব্রাহিম আলাইসালাম তার পিতাকে এবং তার জাতিকে প্রশ্ন করলেন মাদা তাবুদুন তোমরা কিসের পূজা করছো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে সম্পূর্ণ মিথ্যা অলিক মাহবুদ গুলোকে চাও তামাগন্ন কুম্ভে রব্বিল আলমিন তোমাদের কি ধারণা রব্বুল আলমিন সম্পর্কে রব্বুল আলমিন সম্পর্কে তোমরা কি ধারণা করে বসে আছো কি সমস্যা তোমাদের দেখা দিয়েছে তোমরা রব্বুল আলমিনকে কেন ডাকো না তার মধ্যে কি দোষ দেখা দিল রব্বুল আলমিনের মধ্যে তোমরা কি দোষ দেখেছ তার সম্পর্কে মন্দের কি ধারণা পোষণ করছো যার ফলে তোমরা তাকে পরিত্যাগ করেছ তার পরিবর্তে এত সব দেব দেবী আর বুধার পীর ধারণ করেছো আল্লাহর সত্তা এবং তার গুণাবলী এবং তার কার্যকরী সম্পর্কে তোমরা কি ধরনের খারাপ মনোবৃত্তি পোষণ করছ কি খারাপটা পাইলা তোমরা কি ধরনের দোষ ত্রুটি তার মধ্যে আছে বলে তোমরা ধারণা করছো কি ধরনের অক্ষমতা আছে আল্লাহ ভিতরে কি অপারগতা আছে করুণার অভাব আছে নাকি সরাসরি আল্লাহ তারা শুনেন না কোনটা তোমরা মনে করলা ইব্রাহিম আলাইহি সালাম বলছেন রব্বিল আলামিন রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা কি দোষ পাইলা আল্লাহ কি তোমার আশা পূরণ করতে সক্ষম নন আল্লাহ কি তোমার ডাক শুনতে সক্ষম নন নাকি এজন্য পীর সাহকে ধরতে হয় এটা পরিষ্কার আমি তো এই জন্য উদাহরণ দিয়েছি মাকেও ভালোবাসে আর বাপকেও ভালোবাসে দুইয়ের মধ্যে পার্থক্য আছে কিনা ভালোবাসা কার দিকে বেশি বাচ্চারা মাকে বেশি ভালোবাসে মায়ের কাছে বলতে সাহস করে চুপে চুপে গিয়ে সেজন্য মায়ের কাছে বলে ঠিক তেমনি ভাবে যত পীরের মুড়ি যাচ্ছে মাজারের পূজারি আছে দরগা পূজারি আছে এই সবগুলো আল্লাহকে বাপের স্থানে আর বাজারওয়ালা দরগাওয়ালাকে মায়ের স্থানে নিয়ে মায়ের মতো তাকে বেশি ভালোবাসে জেনে রাখতে হবে যারা সিঁড়িকে লিপ্ত তাদের প্রথম ধারক কারণ এটা যে তারা আল্লাহ সম্পর্কে সুধারণা করে না এজন্যই তারা ভায়া মাধ্যমের মাহবুদ বানিয়ে মাহবুদ করছে আল্লাহর নিকট এইসব ভায়া মাধ্যমের কোন ক্ষমতা নেই আল্লাহ সুবাহান পরিষ্কার জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার সমস্ত মানুষেরা ওহে মমিনেরা ওহে মুশরেকেরা ওহে মূর্তি পূজকেরা ওহে পীর পূজকেরা ওহে মাজার দরগার পূজারিয়া মাসালুন তোমাদের বুঝার জন্য একটা দৃষ্টান্ত এবং উপমা পেশ করা হচ্ছে ভালো করে কান লাগাইয়া শুনো বলেন আল্লাহ শুনো বরং আরবি গ্রামার অনুযায়ী ইস্তেমা বলা হয়েছে এখানে আল্লাহ বলছেন কান লাগিয়ে শুনো জেনে রাখো তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকছ যাদের এবাদত করছো মাজারে দৌড়চ্ছ টাকা পয়সা দিচ্ছ পীরের দরবারে যাচ্ছ পীরকে টাকা দিচ্ছ মূর্তিকে চেষ্টা করছো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর দরবারে ঘোরাঘুরি করছো ডাকাডাকি করছো আল্লাহ তারা বলছেন লাইয়া ওরা সব যদি সম্মিলিত ভাবে চেষ্টা করে ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করে সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না একটা মাছিও তৈরি করতে পারবে না এরপরে ওদের ক্ষমতা আরো দেখো আল্লাহ তারা বলছেন আন মাছি তৈরি করা তো দূরের কথা কোন মাছি যদি ওদের সামনের থেকে কোনো খাবারের অংশ চিন্তাই করে নিয়ে যায় তাহলে এই মাসির থেকে তার খাবারের অংশটা কেড়ে রাখতে সক্ষম না আল্লাহ তারা কি সুন্দর উদাহরণ দিয়ে বলছেন যে ওদের কাছে প্রার্থনা করে আর তার কাছে করে কি না দুর্বল এরপরে আল্লাহ বলছেন মা কদারুল্লাহ এরা এসব কেন করছে আসল বিষয়টা হচ্ছে তারা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারে নাই আল্লাহকে ওরা চিনতে পারে নাই আল্লাহর মর্যাদা ওরা বুঝতে পারে নাই সেই কারণে তারা ভয়া ধরে মাধ্যম ধরে পীর ধরে মাজা ধরে খাদা ধরে তর্কা ধরে দুর্গ ধরে সুরায় হজের তেহাত্তর এবং চুয়াত্তর নাম্বার আয়াত পরিষ্কার আল্লাহ বললেন এ আয়াতে পরিষ্কার হয়ে গেল যারা সম্মিলিত শক্তি দিয়ে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে সক্ষম নয় মাছি তাদের কিছু ছিনিয়ে নিলে তা উদ্ধার করতে সক্ষম নয় তারা তোমাদের জন্য কি কল্যাণ সৃষ্টি করতে পারবে অথবা তোমাদের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে নিজ ক্ষমতা বলে কি বা উদ্ধার করে আনতে পারবে মাছির কাছে যারা পরাজিত মাছির কাছে যারা ভিক্ষুক মহাশক্তিধর মহাপরাক্রমশালী আল্লাহর কাছে তারা কিভাবে বিজয়ী হতে পারবে আল্লাহর কাছে থেকে কিছু উদ্ধার করা মাছির থেকে কিছু উদ্ধার করতে পারে না আল্লাহর থেকে উদ্ধার করবে কেমনে অথচ দেখবেন পীরদের বইতে লেখা আছে আল্লাহর দরবার থেকে রুহু সিনাইয়া নিয়ে চলে আসছে আরে মাছি আল্লাহ বলছেন মাছির থেকেও ওই মাছি যদি ওদের থেকে কিছু ছিনতাই করে নিয়ে যায় ওটা উদ্ধার করতে পারে না আর ওরা মাছির থেকে উদ্ধার করতে পারে না মহা শক্তিশালী মহাপরাক্রমশালী আল্লাহর দরবার থেকে রুহু ছিলাই নিয়ে চলে আসে এর নাম আমার চর্মনাই পীর বেদে মারে ফাতায় পরিষ্কার রেখে দিয়েছে এক লোকের ছেলে মারা গেছে আল্লাহর আন্দাজ নাই এই লোকটার একটা ছেলে ছিল তাও নিয়ে গেল ছিল একটা নাতি তাও নিয়ে গেল সেই জন্য মাওলা পাকের দরবার থেকে রুহুটা পূর্বক ছিনিয়ে নিয়ে এসেছে আল্লাহ বলেন মাসির থেকেও ছিনিয়ে আনতে পারে না আল্লাহ থেকে ছিনিয়ে নিয়ে আসে কি মারাত্মক সিঁড়ি আল্লাহ রাব্বুল আলমী সেজন্য নিজের শক্তির পরিচয় দিয়েছেন পাগলামি করো না আল্লাহর সাথে বেআবি করো না আল্লাহ তালা কাউকে অধিকার দেয় নাই আল্লাহর আন্দাজ দেয় কথা বলার জন্য আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহ তারা সবগুলো আন্দাজ মতো করেন আল্লাহ কোন কাজ বেআন্দাজে করেন না অকুল্লা সেইন ফাল না হবে কদার ফাল ফাল অকুল্লা সেইন ফাল না হবে কদার আল্লাহ বলেন সব কাজগুলো আমি পরিমিত ভাবে আন্দাজ মতো করি আল্লাহ বললেন সব কাজ করি আন্দাজ মতো আর পীর বলল আন্দাজ নাই আল্লাহ আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে দিল আল্লাহ তালা জন্য বলছেন অরহমাতি ওয়াসিয়াতুল্লাহ সাই আমার রহমত সব জিনিসকে পরিবেষ্টন করে আছে ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলমিন এর জন্য পরিষ্কার জানিয়ে দিলেন আল্লাহ সবকিছু দেখেন সবকিছু শুনেন সবকে হেদায়ত দিতে পারেন সহযোগিতা করতে পারেন আল্লাহ তালা এই জন্য কোরআনের সুরায় বাকারার একশত ছিয়াশি নাম্বার আয়াতে বলছেন আপনাকে যদি লোকের আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি জানিয়ে দিন ফাইননি কারিব আমি খুব কাছে আছি আমি পীরদের মতো দূরে না পীর বলল আল্লাহ তারা সরাসরি শুনেন না ভায়া মাধ্যম ছাড়া আল্লাহ বললেন আমি কাছে ডাইরেক্ট শুনি আমরা কি পীরেরটা শুনবো না আল্লাহটা শুনবো করুন কোরআনে কারিমে সুরায় বাকারা একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যখনই আমাকে ডাক দেয় বান্দা আমাকে যখনই দোয়া করে আমাকে ডাক দেয় সঙ্গে সঙ্গে তার ডাকে সারা দেয় এই জন্য কোনো ভায়া দরকার নেই কোনো মাধ্যম দরকার নেই কোনো পীর দরকার নেই কোনো দরগায় যাওয়া দরকার নেই কোনো মালরে যাওয়া দরকার নেই কোনো মূর্তির কাছে নয় সরাসরি তোমরা আল্লাহকে ডাক দাও আল্লাহ আব্বুল আলমিন এজন্য যারা আল্লাহকে সরাসরি না ডেকে ভায়া মাধ্যমে ডাকে সিরিক করে এদের প্রতিবাদ করে আল্লাহ তালা সুরায় ফুসিলাতের একচল্লিশ নম্বর সুরার তেইশ নম্বর হাতে বলছেন তোমরা তোমাদের রব সম্পর্কে যে খারাপ ধারণা করে বসে আছো আল্লাহ তারা দায় শুনেন না আল্লাহ আমাকে শুনবেন না মাফ করবেন না এইরকম যে খারাপ ধারণা করে আল্লাহ সম্পর্কে বসে আছো এই খারাপ ধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে আজকে সেজন্য তোমরা সব জায়গায় মার খাচ্ছ ধ্বংস হয়ে যাচ্ছ তোমাদেরকে ইহুদি খ্রিস্টান যে বৌদ্ধ যা লঙ্গি পড়তে জানে না কাপড় পড়তে জানে না যে হিন্দু লুঙ্গি পড়তে জানে না সেইগুলো পর্যন্ত তোমাদেরকে পিটাচ্ছে মার খাত তোমাদেরকে মার মারে মেরে মেরে হত্যা করছে যে ইহুদি মাত্র সত্তর লাখ এহুদি ওদের পালাবার জায়গা খুঁজে পাওয়ার কথা না আজকে বিশ্বের দেড়শো কোটি মুসলিমদেরকে তারা চ্যালেঞ্জ করছে কারণটা আল্লাহ পরিষ্কার বলেছেন তোমরা যেহেতু আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করো আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করো তোমরা তোমাদের রব সম্পর্কে যেই মন্দ ধারণা করে বসে আছে এই ধারণাই তোমাদেরকে আর দা কুম ক্ষতিগ্রস্ত করেছে ধ্বংস করেছে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছো সুতরাং ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াসায়েতে বাইনাহু ওয়া বাইনা খালকিহি নাফসুন বিহাক্কি ওয়া ওয়া তাওহীদি ওয়া বিহি জান্নাত সুইন যে ব্যক্তি আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে আমার মধ্যে আর আল্লাহর মধ্যে ভায়া সাব্যস্ত করলো পীর হোক মাজার হোক মূর্তি হোক যে ব্যক্তি ভায়া সাব্যস্ত করলো সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে আল্লাহর উলুহিয়াত সম্পর্কে আল্লাহর রুবইয়াত সম্পর্কে আল্লাহর তাওহীদ সম্পর্কে তার খারাপ ধারণা আছে বলেই সে মাধ্যম সৃষ্টি করেছে মাধ্যম তৈরি করেছে এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবাহ এরপরে বলছেন মানুষ কেন শিরিক করে মানুষ সিঁড়ি করে দুই নাম্বার কারণ হচ্ছে সৃষ্টিকে স্রষ্টার সমতুল্য করা আল্লাহর সৃষ্টিকে আল্লাহ যে স্রষ্টা তার সমতুল্য করে ফেলে বুজুর্গ সব দেখে বুজুর্গ আলেমুল গাইব পীর মুড়িদের অন্তরের খবর সব দেখে পীর হচ্ছে মুড়িদের অন্তরের গোয়েন্দা লিখেছে পীরদের কিতাবে আর শেখ কলবিল মুড়ি পীর হল মুড়িদের কলবের গোয়েন্দা পীর মুড়িদের কলবের মধ্যে আর বের হয় আর বের হয় আর বের হয় ওলা ইয়ত্তালিউ আলাইহিল মুরিদ মুড়িদে কিছুই টের পায় না এই সমস্ত আকিদা বয়ান করে আল্লাহ তালা প্রতিবাদ করে বলছেন সুরায় সুর বেয়াল্লিশ নাম্বার সুর আর এগারো নম্বর আল্লাহ বলছেন আল্লাহর সমতুল্য কোনো কিছু নেই তিনি সব শুনেন এবং সব দেখেন তোমার মনের খবর পর্যন্ত সব দেখেন আটলান্টিক মহাসাগরের তরদেশে একটা কালো পিঁপড়া যদি গভীর রাজনীতে অবস্যার রাতে হাতে আল্লাহ তারা ওই পিপিলিকার পা পর্যন্ত দেখেন এবং তার পায়ের আওয়াজ পর্যন্ত শুনেন তিনি সব কিছু দেখেন এবং শোনেন এই যখন আল্লাহর বৈশিষ্ট্য তাহলে তুমি কেন সেই আল্লাহকে বাদ দিয়ে ভাইয়া মাধ্যম তালাশ করছো ভাইরা আমার এরপরে যে বিষয়টি আমি ক্লিয়ার করতে চাই আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যারা শিরিক করে তাদের আরেকটি মূল কারণ হচ্ছে তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারে না আল্লাহকে চিনতে পারে না কোরআনে আল্লাহ তালা বলছেন মা কাদারুল্লাহ হাত্তা কাদেরিহি আসুরায় জুমার এর সাতষট্টি নাম্বার আদ আল্লাহ বলছেন অমা কাদারুল্লাহ হাত্তা কাদেরিহি আল্লাহকে ওরা যথাযথ মূল্যায়ন করতে পারে নাই যে কারণেই তারা আল্লাহর দরবারকে ছেড়ে দিয়ে মানুষের দরবারে ঘোরাঘুরি করে দৌড়দৌড়ি করে এবারে এবাদতের জন্য তৃতীয় নাম্বার প্রথম নাম্বার শর্ত ছিল ইমান কবুল হওয়ার জন্য ইমানবিহীন কোন এবাদত গ্রহণযোগ্য হবে না এটার উপর আলোচনা হয়েছে দুই নাম্বার শর্ত ছিল এখলাস তাওহিদ ভিত্তিক ইমান ইমান হলেই চলবে না সেই ইমানটা হতে হবে তাও ভিত্তিক আর তিন নাম্বার হলো সেই এবাদতটা হতে হবে ইত্তেবায় সুন্না রাসুলের তরিকা অনুযায়ী কার তরিকায় রাসুলের তরিকা বাদ দিয়ে যদি অন্য কারো তরিকায় করে কোন পীরের তরিকায় সে যেই হোক না কেন তৃষ্টিয়ার তরিকা কাদরিয়ার তরিকা নকশাবন্দিয়ার তরিকা মুজাদ্দিয়ার তরিকা তুমি যত বড় পীরের তরিকায় করো না কেন আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি আবাদত করে সে আবাদত গ্রহণযোগ্য হবে না পীরদের তরিকায় জিকির আছে নাক দিয়ে ফোসফোস করা জিকির করে কি দিয়ে হ্যাঁ নাক দিয়ে জিকির করে জিকির মানে কি এটা মনে রাখতে হবে নবী রসুলদেরকে আল্লাহ তালা বলছেন মুজাক্কির জিকির করনেওয়ালা জিকির মানে হচ্ছে স্মরণ করা জিকির মানে কি এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ তালা কোরআনের নাম দিয়েছেন জিক্রা কি দিয়েছেন আমি কোরআনকে নাজিল করেছি জিকরা জিকরা নাজিল করেছি আমি এই জিক্রা মানে কোরআনকে আমি হেফাজত করব কোরআনের এক নাম কি বললাম জিক্রা মানে কি স্মরণ করিয়ে দেয় যে স্মরণিকা কোরআনের আর এক নাম ইন্নাহা তাজকেরা কোরআন আর নাম তাজকেরা কোরআন নাম কি তাজকেরা মানেও স্মরণ করে দেওয়া কোরআনের আর এক নাম হচ্ছে একজনে বলল আরে মনে নাই ওই যে আমরা কাজটা করেছিলাম আরে আপনার মনে নাই ওই যে আমরা এক ক্লাসে পড়াশোনা করেছি অমুক স্কুলে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে মনে পড়েছে এই যে স্মরণ করাইয়া দিলেন নাম জিকিরের নাম কি তাহলে জিকির কেন রাসুল কেমনে মুজাক্কির হলেন জিকির কোরআন কি করে মুজাক্কির হলো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাত فأباوه يحفظانه وينصرانه ويمجسانه আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিটি শিশু প্রতিটি শিশু চাই ইহুদির ঘরে হোক খ্রিস্টানের ঘরে হোক হিন্দুর ঘরে হোক পীরের ঘরে হোক প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে আলাল ফেতরাত ফেতরাতের উপরে ইসলামের উপরে সম্পূর্ণভাবে তার মনটা একটা খালি মেমোরির মতো থাকে একটা মেমোরি নতুন কিনে আনলেন কিছুই নাই কিন্তু সে যে কোনো জিনিস গ্রহণ করার ক্ষমতা রাখে এটাকে বলে ফেতরাত আল্লাহ প্রতিটি শিশুকে ইসলাম গ্রহণ করার যোগ্যতা দিয়ে এবং সম্পূর্ণভাবে সেরেক মুক্ত বেদাত মুক্ত করে সৃষ্টি করে এটার নাম হচ্ছে কি এরপরে বলছেন অতপর তার পিতা মাতা তার পরিবেশ তার সমাজ তার পীর তার খাজা বাবা তার গাজা বাবা তার নেতা নেত্রী এগুলো কি করে তার পিতা মাতা তাকে এহুদি বানিয়ে দেয় আল্লাহ রাসুল সাল্লাহ আলহি একটা উদাহরণ দিয়ে বলছেন কামা তুন্তিজুল বাহিমাতু বাহিমাতান জামা একটা পশু একটা নবজাতক শিশু প্রসব করলো শিশুটা একেবারে সুস্থ একটা কান কাটা নাই নাকের হাত পা কাটা নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হোসেন জামা সব অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ঠিক আছে তুমি কি কোনো কান কাটা ছাগল বা গরু দেখেছ কিন্তু এরপরে মানুষেরা ওই ছাগলের কান কাটে গরুর কান ছিদ্র করে এইরকম ভাবে একটা দোষ ত্রুটি যুক্ত করে দেয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন ঠিক এরকম ভাবে প্রত্যেকটা শিশু প্রত্যেকটা মানুষ এরকম একেবারে সালিম উত্তাবা খালিউজ্জেহেন পিওর ইমান গ্রহণ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে এরপরে আল্লাহ রাসুল দলিল পেশ করেন কোরআন হাত দিয়ে রুম নম্বর নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিতরাতাল্লাহ এটাই হচ্ছে আল্লাহর ফেতরাত আল্লাহর প্রকৃতি মানে একাত্মবাদী দিনের উপরে প্রতিষ্ঠা করা একাত্মবাদী দিনের উপরে সৃষ্টি করা এটাই হচ্ছে আল্লাহর কি আল্লাহর ফেতরাত আল্লাহর স্বভাব আল্লাহর প্রকৃতি আল্লাহ এভাবে সৃষ্টি করেন সবাইকে এরপরে কি করে আল্লাহ তালা বলছেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নেই দালিকা দিনুল কাইম এটাই হচ্ছে সরল দিন প্রকৃত অর্থে একটি শিশু শাবক নিখুঁত ও পরিপূর্ণ দুটো কান সহ সর্বাঙ্গীন পরিপূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেন কিন্তু মানুষ কান কেটে তাকে বিশ্রী ও ত্রুটিযুক্ত করে ফেলে যেভাবে একটি মানব শিশু আল্লাহর পরিচয় আল্লাহর ভালোবাসা ও একাত্মবাদী চেতনা নিয়ে জন্মগ্রহণ করার পর পিতা মাতা পীর ফকির তাকে বিভ্রান্ত করে এরপর তাকে সিঁড়িকে লিপ্ত করায় অংশীদারিত্বে লিপ্ত বানায় অগ্নি পূজায় লিপ্ত করায় এরপরে সেই পশু শাবকের মতো কান কাটে নাক কাটে পীরের তাবিজ লাগায় ধাগা লাগায় দেখবেন ছেলেদের হাতে এখন কেউ কান সিদ্ধ করে ঢুকেছে একটা কেউ নাক সিদ্ধ করে ঢুকেল আর একটা কেউ হাতে তাগা লাগে যা অমুক বাজারের তাগা কেউ তাবিজ ঝুলের অমুক পীরের দেওয়ার তাবিজ এই সমস্ত সিঁড়িকের মধ্যে লিপ্ত করাইয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তুমি কি কোন পশুর শাবককে শিশুকে দেখেছ অসুন্দর বিকৃত ত্রুটিযুক্ত কিন্তু এক পর্যায়ে সেগুলো পরিবর্তন করে ফেলে দেয় আল্লাহ তারা বলছেন মানুষ এরকম সৃষ্টি করা হয় এক পর্যায়ে সে হারিয়ে ফেলে মহান সেই স্রষ্ট স্রষ্টার পরিচয় আল্লাহর পরিচয় কি হয়ে যায় ভুলে যায় আল্লাহর পরিচয় তার সাথে ছিল আল্লাহ সৃষ্টি করে তাকে পরিচয় দিয়েছেন আলাস্তবে রব্বিকুম আমি তোমাদের রব নই কি সমস্ত রুহগুলো বলেছিল বালা সাহিব না আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব তার রবের সঙ্গে পরিচয় আছে কিনা কিন্তু পরিচয় ভুলিয়ে দিয়েছে পরিচয় ভুলে গেছে এবারে পরিচয় ভুলে যাওয়ার পরে ভুলাইল কারা পরিচয় ভুলাইল পীর পরিচয় ভুলিল ফকির মাজারওয়ালা দরগাওয়ালা নেতা নেত্রী এরকম ভাবে পরিচয় ভুলাইলো সমাজের মানুষ এর ভরে পরে এখন তারা আল্লাহর পরিচয় যখন ভুলিয়ে গেছে স্বভাবগত ভাবি প্রতিটি মানুষ একাত্মবাদী চেতনা সহ আল্লাহর এবাদত করার মনোবৃত্তি নিয়েই দুনিয়া আগমন করে এবাদত দাসত্ব তার প্রকৃতিগত বিষয় সে কোনো না কোনো সত্তার দাসত্ব করবে আল্লাহ দাসত্ব না করলে অন্য কারো করবে এটা তার স্বভাব দাসত্ব করবেই মানুষ কারণ মানুষ দাস দাসত্ব করবি এজন্য এক মাবুদের পরিচয় হারিয়ে ফেললে শত সহস্র কৃত্রিম অসত্য মাবুদের এবাদত করে সে তার প্রকৃতিগত দাসত্ব প্রবৃত্তির উপশম করে প্রয়াস পায় মানে তাকে যে আল্লাহ সৃষ্টি করেছে দাসত্ব করার জন্য আল্লাহ দাসত্ব করবে এটা যখন সে হারাই ফেললো আল্লাহর পরিচয় ভুলে গেল এখন তো তাকে দাসত্ব করতে হবে কেন সেই দাসত্ব করে কার এখন আল্লাহর পরিবর্তে দাসত্ব করে পীরের দাসত্ব করে মাজারের দাসত্ব করে শয়তানের দাসত্ব করে মূর্তির দাসত্ব করে কোন নেতা নেত্রী এটা পরিষ্কার সে নিজ হাতেই বানিয়ে নেয় নিজের মাবুদ মূর্তি দেখে না বানায় কেমন নিজেরা বানায় নিজেরা চুবায় নিজেরা ভাঙ্গে এই পথারা মানুষকে প্রকৃত সত্যের দিশা দেওয়ার জন্য আল্লাহর পরিচয় আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে পাঠিয়েছেন তারা হচ্ছেন নবী আর রাসুল এই জন্য নবী রাসুলদেরকে বলা হয় মুজাক্কের স্মরণ করণেওয়ালা স্মরণ করাইয়া দেয় কোরআনকে বলা হয়েছে তাজকেরা স্মরণ করিয়ে দাতা আল্লাহ সুবাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহর স্মরণ ছাড়া আল্লাহকে পরিচালক করা ছাড়া তার মনে প্রশান্তি আসতে পারে না সুরায় রদে তেরো নম্বর সুরার আঠাশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলছেন জেনে রাখো আল্লাহর জিকির তথা আল্লাহর স্মরণের মধ্যে অন্তর প্রশান্ত লাভ করে প্রশস্তি হয় প্রশান্ত লাভ করে কারণ হচ্ছে জিকির শব্দটাই স্মরণ করে দেয় যে পূর্ব পরিচয় কোনো কাউকে স্মরণ করা তাহলে পুরো পূর্বপরিচয় আছে কার সাথে আল্লাহর সাথে এই আল্লাহর স্মরণ যখন আসবে তখন সে প্রশান্তি লাভ করবে আল্লাহর স্মরণ ততক্ষণ পর্যন্ত আসবে না অতক্ষণ পর্যন্ত সে প্রশান্তি লাভ করবে না এখানে দৌড়াইবে ওখানে দৌড়াইবে এই মাজারে যাইবে ওই মাজারে যাইবে দেখে ভালো লাগে না আর এক মাজার যাইবে আছেন এরকম এই দেশের কোন একজন শাসক ছিলেন প্রায় নয় বছরে এদেশ পরিচালনা করেছেন আর নয় বছরে দেশের যত মাজার আছে সব মাজারে ঘুরেছে এরপরে সবচেয়ে বড় যার দরবারে গিয়েছিল ওনার ক্ষমতা যখন ছিল তখন লক্ষ লক্ষ মরিদের সামনে বলতেন আমার পুত্র সমতুল্য ক্ষমতা যখন গেল ওই পীর তাকে খেতাব দিল উচিত শিক্ষা হয়ে গেছে ও দুষ্ট লোক পত্রিকায় দেখেছেন আপনারা বোঝা গেল যারা আল্লাহর ধারে ঘুরে না হাজার দরবারে ঘুরে এদের মনে কোন প্রশান্তি আসতে পারে না আল্লাহ তালা সেজন্য বলেছেন কুলুব আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে মনের প্রশান্তি এখানে আপনি দেখবেন তিনটা শব্দ আছে একটা জিকির স্মরণ আর একটা হচ্ছে তৎমাইন্য মতমাইন হওয়া স্থির হওয়া আর কলুপ মানে হচ্ছে বিভিন্ন জায়গায় যে ঘোরে ঘুরতে ঘুরতে এক পাশ পাল্টায় এর নাম কলম মানুষের যে দিল অন্তর এটা আরবিতে বলে কি কলব কলব অর্থ কি পার্শ্ব পরিবর্তন করা এক পাশে এবার যায় এক পাশে এবার যায় এই পার্শ্ব পরিবর্তন করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তার ওই প্রথম যে রবের সঙ্গে পরিচয় হয়েছিল ওই রবের পরিচয় ততক্ষণ পর্যন্ত না পারে অতক্ষণ পর্যন্ত পার্শ্ব পরিবর্তনকারী কর পার্শ্ব পরিবর্তন করতে থাকবে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে মনের প্রশান্তি এই পার্শ্ব পরিবর্তনকারী মন এই মনের স্থিরতা আসবে আল্লাহর পরিচয়ের মাধ্যমে আল্লাহর স্মরণ আসবে এই জন্য আল্লাহ তালা এই পৃথিবী পাহাড় পর্বত সুন্দর উদ্ভিদ জগৎ এবং এই সব কিছুকে জিকির বা স্মরণিকা হিসেবে সৃষ্টি করেছেন এইগুলো রবের পরিচয় স্মরণ করিয়ে দেয় এসবই হৃদয়ের কাছে পূর্ব পরিচিত দয়াময় স্রষ্টাকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর সৃষ্টি মহাবিশ্ব এবং এই বিশ্বের অতি ক্ষুদ্র কণিকা থেকে শুরু করে সুবিশাল গ্রাচ্ছি সবই এক স্রষ্টা ও এক শিল্পীর অস্তিত্বের সাক্ষ্য ও সুস্পষ্ট প্রমাণ করে দেয় কিন্তু সেই স্রষ্টা কে কি তার নাম কি বা তার পরিচয় তিনি কি একক সত্তা এসব তো আর আকাশ বাতাস সৃষ্টি মাটি এগুলো বলতে পারে না এইগুলো জানাইয়া দেওয়ার জন্যই আল্লাহ যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন আর তার সঙ্গে স্মরণিকা দিয়েছেন কিতাব সুভাষবাণী কিতাব এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাদিসটা আছে বুহারির ছয় হাজার চারশো সাতানব্বই মুসলিমের তিনশো চৌরাশি নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্নাল আমানাতা নাজালাত ফি জাজরি কুলুবির রিজাল সুম্মা আলিমু মিনাল কুরআন সুম্মা আলিমু মিনাস সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার পরিচয় এবং তার ভালোবাসা এবং তার প্রতি ইমান এটা মানুষের মর্ম মূলে নাজেল করে দিয়েছেন অন্তরে নাজেল করে দিয়েছেন মানুষ অন্তরের মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহর ভালোবাসা আল্লাহর তাওহিদ দিয়ে সৃষ্টি করেছেন এরপর এটা ভুলে গেছে এই ভুলে যাওয়ার কারণে তাকে স্মরণিকা দিয়ে দিল সবকিছু সৃষ্টি কিন্তু এই স্মরণিকায় কাজ হয় না এই স্মরণিকার পরে আর একটা স্মরণিকা আল্লাহ রাসুলাম বলছেন সুম্মা আলিমু কোরআন এর পরে তাদের মনের সেই যে ভালোবাসা ইমান তৌহিদ এটাকে তারা জানতে পেরেছে কোরআন থেকে এরপরে জানতে পেরেছে কিসের থেকে রাসুলের সুন্না থেকে এজন্য এটা পরিষ্কার ইমাম ইবনুল কাইম জজির রহমতুল্লাহ আলাই ইমাম ইবনে তাইমে রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ কিতাব কিতাব তাইমে সেখানে বলেছেন যে চিরন্তন সত্যটি মানুষ দলিল প্রমাণ দিয়ে জানতে চায় তার সম্পর্কে হৃদয়ে পূর্ব অনুভূতি ও পরিচয় থাকার ফলেই সে তাকে অথবা তার কিছু অবস্থা জানলে জানতে দলিল অন্বেষণ করে আগে পরিচয় আছে বলি ওটাকে জানার জন্য দলিল চায় কোরআন হাদিস তালাশ করে আর যেটার আগে কোনো পরিচয় নাই ওটাকে জানতেও চায় না কিন্তু হৃদয়ে যাকে পূর্ব থেকেই অনুভব করতে পারে না তাকে জানার স্পৃহা কিছুতেই তার মধ্যে সৃষ্টি হয় না এই জন্য মহান স্রষ্টা মহান শিল্পী আল্লাহর সাথে মানব হৃদয়ের গভীর পরিচিত মহাকালের অতীত কোন ক্ষণে তাদের থেকে নেওয়া সেই রব রব্বিকুম আমি তোমাদের রব নই কি এই পরিচয় আছে বলেই মানুষ আবার কোরআন হাদিস থেকে সহি জিনিস জানতে পারে আর যদি পরিচয় না থাকে তাহলে সে জানার চেষ্টাও করবে না আমরা জানি মায়ের কোলে থেকে শিশু তার মাকে ভালো করে চিনে মাকে বারবার দেখে মায়ের পরিচয় তার অন্তরে বসে গেছে এরপরে যদি মা তাকে আড়াল থেকে ডাক দেয় মাকে চিনতে পারে কিনা মায়ের আওয়াজ ঠিক পায় কিনা ঠিক পায় কারণ মাকে সে চিনে নিয়েছে আমার ভাইয়েরা একটি শিশু যেরকম ভাবে জন্ম হওয়ার পরে কয়েকদিনের মধ্যে তার মাকে চিনে নেয় মায়ের আওয়াজ থেকে চিনে নেয় এরপরে আড়াল থেকেও তার মায়ের ডাক শুনলে চিনতে পারে এটা আমার মা ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ সুবাহ পূর্বে চিনেছিল ছিল এরপরে আবার কোরআন এবং হাদিস থেকে সে আল্লাহর ডাক শুনতে পায় তারা সত্যিকারে আল্লাহকে চিনতে পারে আর যারা কোরআন এবং হাদিসের থেকে আল্লাহর ডাক শুনতে পায় না বরং মাজারে যায় খেজাবার কাছে যায় পীরের কাছে যায় তরিকার ডাক শুনে তারা জীবন আল্লাহকে চিনতে পারবে না আল্লাহকে চিনতে হবে কোথেকে আল্লাহর ডাক থেকে কোথেকে আল্লাহর ডাক মাকে চিনে মায়ের ডাক দিয়ে আল্লাহকে চিনতে হবে আল্লাহর ডাক দিয়ে আল্লাহ তারা যে ডাক দিয়েছেন সেই ডাকের নাম কি সেই ডাকের নাম হচ্ছে কোরআন এই জন্য মনে রাখবেন মানুষকে আবার সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে মানুষেরও জীবনে অনেক ঘটনা ঘটে ওই যে পরিবর্তন ফলক মানুষের এই আমি যেটা এটা ইনশাল্লাহ কিতাবুল আকায়ের যারা নতুন করে আসতেছে এই কিতাবের কাজ চলছে দোয়া করবেন কাজ চলছে সেই কিতাবের সব বিস্তর লেখা হচ্ছে ইনশাল্লাহ কিতাবুল আকায়ের আগের যেটা ছিল সেটা আমার ভালো ছিল অনেক এখন যেটা সেটা নতুন আঙ্গিক আর এক নতুন কেতাবা আকার হচ্ছে ইনশাআল্লাহ এই বিষয়গুলো বিস্তারিত লেখা হচ্ছে শিশুকালে পৃথিবীর পরিবেশ জনিত কারণে আত্মার বাধা থেকে আত্মার তার বাধা থেকে মায়ের সাথে শিশুকালে মানুষের আত্মা বাধা থাকে কার সাথে মায়ের সাথে এরপরে কৈশোর ও যৌবনের প্রথম পর্বে বাধা থাকে খেলার সঙ্গীদের সাথে কাদের সাথে খেলার সঙ্গীদের যাই ঘরে মন বসতে চায় না মাকে কেমনে ফাঁকি দিয়ে যাবে বাবাকে ফাঁকি দিয়ে যাবে মনটা আছে কোথায় খেলার সঙ্গীদের সাথে এটা একটা জীবন এরপরে পরিণত বয়সে মানুষের অন্তর বাধা থাকে জীবন সঙ্গী সঙ্গিনীর সাথে স্বামী স্ত্রী স্বামীরটা স্ত্রীর সাথে স্ত্রীর স্বামীর সাথে বাধা থাকে এরপরে যখন পৌরকালে আসে তখন তার মনটা বেঁধে যায় সন্তান সন্ততির সাথে ছেলে মেয়ে এদের সঙ্গে মনটা থাকে বাধা এরপরে যখন বৃদ্ধ বয়স উপনীত হয় তখন তার মনটা বাধা থাকে নাতি নাতনির সাথে এরপরে একের পর এক এভাবেই এক সময় প্রীতি ভাজনকে ত্যাগ করে আর এক প্রীতি ভাজনের দিকে পরিবর্তন করতে থাকে এর নাম কলবের নাম কি তারপরে আসে জীবনের অন্তিম সায়ান্ন একা একই শয্যায় পড়ে থাকার পর্ব তখন একা একই পড়ে আছে দুনিয়ার কেউ আর তার দেখাশোনা করে না কবি এই জন্য বলেছেন নয়ন ভরিয়া আছে আখি জল মুছাবার কেহ নাই হৃদয় ভরিয়া কথার কাকুলি শোনাবার কেহ নাই তারপরে অসহায়ত্বের পরিসমাপ্তি ঘটে পৃথিবীর সব প্রিয়জনকে চিরকালের জন্য চিরবিদায় দানের মাধ্যমে তখন কেহই আর তার জীবনের সঙ্গী হয়ে থাকে না অতপর মানবত্তাকে আবার ফিরে যেতে হয় তার সেই পরমাত্মীয় চিরস্থায়ী বন্ধু মহান রব্বুল আলমিনের সাথে তার অন্তরটা আবার গিয়ে লেগে যায় বেঁধে যায় এই অসহায়ত্ব জীবনে একাকারী জীবনে চিরসঙ্গীহীনতা এবং ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য একমাত্র একজনই আছেন তিনি হচ্ছেন কে আল্লাহ তালা সেই জন্য সুরা ইউসুফের একশো এক নম্বরাতে বলছেন আল্লাহ তুমি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা তুমি তো আমার পরম বন্ধু ইহুকাল এবং পরকালের সব ক্ষেত্রে আমাদের পরম বন্ধু আমাদের পরম মুরব্বী পরম অভিভাবক আমাদের পরম আপনজন কে আল্লাহ সুবাহ কাছে আমাদেরকে যেতে হবে তার এবাদত করতে হবে তাকেই সবকিছুর মালিক মনে করে না ভাই মাধ্যম মনে করা যাবে এটা এবাদত করার দুই নাম্বার সত্য তিন নাম্বার যে বিষয়টা এবাদত কবুল হওয়ার জন্য তা হচ্ছে এত্তেবায় সুন্না এত্তেবাওর রাসুল আপনি যত এবাদত করেন আমি প্রায় বলে থাকি অনেকে বলে যে যারা সবে বরাতে হালুয়া রুটি খাইল হালুয়া রুটি কি ইসলামে আছে আমি গত জুমায় বয়ান দিয়েছি এর উপরে হালুয়া রুটি পটকাবাজি এই সমস্ত বিষয়গুলো ইসলামের কোনো বিষয় না এইগুলো হিন্দুদের তৈরি করা দীপালি পূজার থেকে এই সবে বরাতে আলোক উজ্জ্বল আলোক সজ্জা দেওয়ার তৈরি হয়েছে এমনি ভাবে একদল প্যাট পূজারি একদল প্যাট পূজারি মাদারিরা তৈরি করেছে হালুয়া খাওয়া কি সুন্দর বলে যে আল্লাহর নবীর যখন দান দান শহীদ হয়ে গিয়েছিল তখন আরবের যে খাদ্য শুকনো রুটি আর গোস্ত আল্লাহ নবীর খেতে কষ্ট হচ্ছিল তাই তিনি হালুয়া রুটি খেয়েছিলেন আমরাও সেই নবীর মহাব্বতে হালুয়া রুটি খাই একজন লোক শুনলে মনে করে মহব্বত কি মহব্বত নবীর সঙ্গে কিন্তু তার চিন্তা করা উচিত আল্লাহর নবীর দান দান শহীদ হয়েছিল ওহুদের যুদ্ধে কোন যুদ্ধে অহুদের যুদ্ধটা কি এই সাবান মাসের চোদ্দ তারিখে হয়েছিল নাকি সাওয়াল মাসে হয়েছিল আরো দুই মাস পরে আরো দুই মাস পরে যেখানে আল্লাহর নবীর ওহুদের যুদ্ধ দাম শহীদ হলো সেই থেকে স্মরণ করে নবীর কেরা মাসা আল্লাহ দুই মাস আগে হালুর পিঠা শুরু করে দিয়েছে নবী যে জন্য দাম শহীদ করলেন সেইটার খবর নাই নবী যেই কোরআনকে প্রতিষ্ঠার জন্য শহীদ হলেন দান শহীদ করলেন যেই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তাই রক্তাক্ত হলেন সেই কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য কোনো খবর নাই খবর আছে কোথায় মিথ্যা দাবি করে হালুয়া তৈরি করা এই সমস্ত বেদাম ইসলামের কোনো ভিত্তি নেই আমার ভাইয়েরা আমি বলি এই জন্য আপনি যত ভালো নিয়েতে কাজ করেন যদি রাসুলের তরিকা অনুযায়ী না হয় এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আমরা এখন জুমার নামাজ পড়ব কয় রাকাত দুই রাকাত এখন যদি আজকে আমি চার রাকাত পড়াই আর বলি অসুবিধা কি চার রাকাত পড়লে দুইটা রাকাত বেশি হবে দুইটা রুক বেশি হবে চারটা সেজদা বেশি হবে সোভা আজিম বাড়বে সোভান আলা বাড়বে আজকে আমি চার রাখার জুমা পড়াবো একজন রাজি আছেন হ্যাঁ। আমি যেই হই না কেন ঘাড় ধরে মসজিদে নামাই দেবে ঠিক কিনা না তুমি যত ভালো মনে করো আল্লাহর নবী জুমার সারা দুই রাকাত আদায় করেছেন এই দুই রাকাতের বেশি ভাবি আদায় করা যাবে না এটা যেরকম পরিষ্কার মাগরিবের নামাজ ফরজ চার রাকাত যদি কেউ বা তিন রাকাত কেউ যদি বলে চার রাকাত পর পড়া যাবে মাগরীবের রাকাত আল্লাহ নবী তিন রাকাত ফরজ আদায় করেছেন ওটা কেমন পর্যন্ত তিন রাকাত থাকবে ফজরের নামাজ নবী দুই রাকাত ফরজ আদায় করেছেন ওটা কেমন পর্যন্ত দুই রাকাত থাকবে যেরকম ভাবে ফজরের নামাজে দুই রাকাত বাড়িয়ে চার রাকাত পড়া যাবে না যেরকম ভাবে মাগরিবের নামাজকে তিন রাকাতের জায়গায় চার রাকাত করা যাবে না যেরকম ভাবে জুমার নামাজকে দুই রাকাতের জায়গায় চার রাকাত করা যাবে না যত ভালো কার হোক নিয়ে হোক না কেন যত বড় পীর বলুক না কেন যত বড় খাজামা বলুক কেন এইটা যেমন পরিষ্কার ঠিক তেমনি ভাবে ইসলামে আল্লাহর নবী যা তৈরি করে চান নাই আল্লাহর নবী যা বলেন নাই করেন নাই কোরআন নাই হাদিসে নাই তা যত ভালো নিয়ে হোক না কেন করা যাবে না এই মিলাদ প্রথা আজকে মিলাদে গত রাত্রে মিলাদের ছড়াছড়ি গিয়েছে মিলাদ কি আল্লাহ নবী করেছেন হ্যাঁ। সাহাবাহাম করেছেন হ্যাঁ। কোরআন হাদিসে আছে হ্যাঁ। এরকম হালুয়া রুটিকে আল্লাহ নবী সাহাবিরা তৈরি করেছিলেন এই সব বিদাত তৈরি করেছে মুসলিম জাতি আমার ভাইয়েরা সেজন্যই আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের সুরাল ইমরানের একত্রিশ নম্বর আতে পরিষ্কার করে বলেছেন উল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যে কোন পীরের মুরিদ হও না কেন যে কোন খাজা বাবার মুরিদ হও না কেন ভালো করে জেনে রাখো কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা সত্যিকারে আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো আমার আনুগত্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহর নবীর ভালোবাসতে বলা বলছে ইত্তাবিউনি আমার আনুগত্য করো ফত্তাবি ফত্তাবিউনি এত্তেবা কাকে বলে আরবিতে গরুর বাছুরকে বলা হয় তাবি হন তাবি আতুন ওখান থেকে ফাত্তাবি অনি কারণটা কি গরুর বাছুর তার মাকে অনুসরণ করে মা যেদিকে যায় ওদিকে দৌড়ায় নিজে কোনো চিন্তা করে না নিজে বলে না যে না ওখানে গেলে বিপদাবাদ আছে বরং মাকে বুঝে না বুঝে অনুসরণ করে ঠিক এরকম ভাবে কোরআন এবং হাদিস দ্বারা যেটা প্রমাণিত হবে আল্লাহর নবী যা বলেছেন আল্লাহর নবী যা করেছেন আল্লাহর নবী যা সমর্থন করেছেন এরকম যখন সহি হাদিস দ্বারা প্রমাণিত হবে কোরআন দ্বারা প্রমাণিত হবে তখন সেটার সামনে কোনো যুক্তি বেশ করা যাবে না কোনো তর্ক করা যাবে না নিজের আর কোনো চিন্তা ভাবনা করার অধিকার নাই বুঝে হোক না বুঝে হোক আল্লাহ নবীর অন্ধ অনুকরণ করতে হবে অন্ধ অনুকরণ করা যাবে শুধুমাত্র একজন আর তিনি হচ্ছেন কে কোন পীরের অন্ধ অনুকরণ করা যাবে না কোন ইমামের অন্ধ অনুকরণ করা যাবে না কোন শেখের অন্ধ অনুকরণ করা যাবে না ওই পীর বুজুর্গ যে কোনো ব্যক্তি হয় না কেন যদি কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কথা বলে তাহলে অনুসরণ করা যাবে আর যদি কোরআন হাদিস ছাড়া বলে তাহলে তাকে বর্জন করতে হবে তাকে ত্যাগ করতে হবে ভাইরা আমার এটাই পরিষ্কার আল্লাহ তালা সেই জন্য বললেন ফাত্তারিউনি আপনি বলুন বিশ্ববাসীকে জানিয়ে দিন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার আনুগত্য করে সেবা করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন শুধু ভালোবাসবেন তা না তোমাদের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন রাসুলের তরিকা মানলে কার তরিকা মানলে নাফিরের তরিকা জিকির করবো কার তরিকায় নামাজ পড়বো কার তরিকায় রোজা রাখবো কার তরিকায় হজ করবো কার তরিকায় জিকির করবো কার তরিকায় সব কিছু রাসুলের তরিকায় হতে হবে ফত্তাবি এই জন্য আল্লাহ রাসুল আল্লাহ তালা সুরে হাসরের সাত নম্বরে বলছেন মা আতা কুমুর রাসুল আল্লাহ তারা বলছেন রাসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো আনহু আর রাসুল যা থেকে তোমাদের বারণ করছেন ফান্তাহু তোমরা খবরদার তার থেকে বিরত থাকো খবরদার তার ধারে কাছেও যেও না আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ নবী যে দিন দিয়ে গেছেন ওই দিনের পরে আর কোন তরিকা আর কোন এবাদত তৈরি করা যাবে না হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আমাদের এই মধ্যে যে ব্যক্তি এমন কিছু তৈরি করলো যা স্থানে নাই আল্লাহর নাই এমন তৈরি করলো করে জিকির করা নাক দিয়ে সাপের মতো ফোসফোস করা জিকির করা এটা পীরের তরিকা হতে পারে এরকম ভাবে কোন চিস্তিয়া হতে পারে কাদ্রি হতে পারে সোহরাদি হতে পারে চরমনাই হতে পারে সরসিনা হতে পারে এরকম ভাবে রাজার বাগি আত্মসীয় মুক্ত হতে পারে কিন্তু আল্লাহর নবীর তরিকা না কার তরিকা না নবীর তরিকা বাদ দিয়ে যদি কোন কেউ জিকির করে কোন এবাদত করে আল্লাহ রসুলাম বলছেন মান আমরিনা হাজা আমার এই দিনের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু সৃষ্টি করলো ফাহুয়া রতুন সে প্রত্যাখ্যাত হবে সে বর্জিত হবে গৃহীত হবে তাকে ত্যাগ করতে হবে আদিষ্ট আছে সহি বোখারির দুই হাজার ছয়শো সাতানব্বই হাদিস মুসলিম শরীফের চার হাজার পাঁচশো উনানব্বই নম্বর হাদিস সুনান আবু দাউদের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস মুস্তাদ আহমদের দুই হাজার ছাব্বিশ হাজার তিনশো উনত্রিশ নম্বর হাদিস এরপরে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন কুল্লু উম্মতি জান্না ইল্লামান আবা আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা তবে যারা আবা অস্বীকার করেছে তারা ছাড়া তারা সাহাবাহাম প্রশ্ন করলেন অস্বীকারী বলতে আপনি কাকে বুঝাচ্ছেন কি অস্বীকার করলো আল্লাহ রসুলাম বলছেন আমান আমান আসানি ফাকাদ আবা যেই ব্যক্তি আমার আনুগত্য করলো আমার তরিকা চললো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর আমার তরিকা বাদ দিয়ে অন্য অন্য সরকার তরিকা তৈরি করেছে যারা তারা আবার অস্বীকার করে তারা জাহান নামে চলে যাবে আজকে আমি আলোচনা করেছিলাম রমজানের প্রস্তুতিমূলক আলোচনা যেহেতু রমজান গুরুত্বপূর্ণ এবাদত এই মাস গুরুত্বপূর্ণ এবাদতের মাস এই জন্য এবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা তিনটা এক নম্বর শর্ত কি ইমান দুই নম্বর শর্ত কি এখলাস তৌহিদ তিন নম্বর শর্ত কি এত্তেবাই সুন্না এই তিন শর্ত পূরণ করে ইনশাল্লাহ আমরা ইবাদত করবো আল্লাহ তারা কবুল করবেন কিতাব উৎসাহ আবার নতুন করে এসে গেছে আগেরটা ভোট বাদায় ছিল না বোট বাদায় এসে গেছে আপনারা নিয়ে নেবেন বেশি বেশি প্রচার করবেন সমের শিক্ষাগুলো কি আছে সম কত প্রকার কি কি কি করণীয় কি বর্জনীয় আছে সব বিস্তারে আলোচনা সংক্ষিপ্ত প্রশ্ন তারা আছে আপনারা নিবেন দাওয়াত দিয়ে মানুষকে গোটা এখন থেকে গোটা মাসটাকে আমরা দাওয়াতের মাস বানাবো কিসে মাস বানাবো যে যেখানে আছি অফিসে আছেন কারখানায় আছেন এমনি ভাবে যে যে দায়িত্বে আছেন ওখান থেকে তাও তাওহিদের দাওয়াত দিবেন রমজান মাসকে সামনে রেখে আমরা দাওয়াতের মাস পালন করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ নিজে আমল করব অন্যকে দাওয়াত দিব আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা